কেশে কেশে আল্লাহ কেশে কেশে আল্লাহ কেশে কেশে আল্লাহ এত আপন এত মমতা এত ভালো এত সাজায়া এত আপন এত মমতা এত ভালো এত সাজায়া এত আপন এত মমতা এত ভালো এত সাজায়া এমনি ভাবে সাজায়া দিল আমাদের সুন্দর জীবন কায়া কেশে আল্লাহ কেশে কেশে আল্লাহ কেশে কেশে আল্লাহ শিশিরাজির বাড়ি ধারা নদ নদীর কালো তানা পূর্ণিমারাতে চাঁদের হাসা শত তারকা দিয়ে গহনা গাথা শিশিরাজির বাড়ি ধারা নদ নদীর ওই কালতানা পূর্ণিমারাতে চাঁদের হাসা শত তারকা দিয়ে গহনা গাথা মরু সাহারার বালু চরে মরু সাহারার বালু চরে মরু সাহারার বালু চরে দূরের ওই সুন্দর প্লাবনি ধারা কেশে আল্লাহ কেশে কেশে আল্লাহ কেশে কেশে আল্লাহ এত আপন মমতা এত ভালো এত সাজায়া এত আপন এত মমতা এত ভালো এত সাজায়া এমনি ভাবে সাজায়া দিল আমাদের সুন্দর জীবন কায়া কেশে আল্লাহ কেশে কেশে আল্লাহ কেশে কেশে আল্লাহ উদরে থাকা ওই কে অন্য যুগিয়ে খাওয়াই কে রজনী শেষে প্রভাত আনেকে মধুর সুরে সে তো কোকিল ডাকে উদরে থাকা ওই কে অন্য যুগিয়ে খাওয়াই কে রজনী শেষে প্রভাত আনেকে মধুর সুরে সে তো কোকিল ডাকে বাগানে বাসা বাধা হিংস্র যারা বাগানে বাসা বাধা হিংস্র যারা বাগানে বাসা বাধা হিংস্র যারা কার হুকুমে করে সিজদা তারা কেশে আল্লাহ কেশে কেশে আল্লাহ কেশে আল্লাহ এত আপন এত মমতা এত ভালো এত সাজায়া এত আপন এত মমতা এত ভালো এত সাজায়া এত আপন এত মমতা এত ভালো এত সাজায়া এমনি ভাবে সাজায়া দিল আমাদের সুন্দর জীবন কায়া কেশে আল্লাহ কেশে কেশে আল্লাহ কেশে কেশে আল্লাহ কেশে কেশে আল্লাহ কেশে কেশে আল্লাহ কেশে